আর তা হলো এই উরাহ বলেন আমি নাবি সাল্লাহ আলাই সাল্লামকে বলতে শুনেছি ঘোড়ার কপালের কেশ দামে বরকত ও কল্যাণ আছে কেয়ামত অবধি রাবি বলেন আমি তার গৃহে সত্তরটি ঘোড়া দেখেছি সুফিয়ান রহমাতুল্লাহ আলহি বলেন নাবি সাল্লাহ আলাই সাল্লাম এর জন্য যে বকরিটি কেনা হয়েছিল তা ছিল কুরবানির জন্য